জান্নাত পাবো এই আশা থাকতে হবে আবার খাউফ থাকতে হবে খাউফ ভয়ও থাকতে হবে ভয় নাই আমি মুসলমানের ঘরে হয়েছি নামাজ না পড়লে কি হয়েছে ইমান আছে বাস এ খাউফ নাই আল্লাহর ভয় নাই তার ভিতরে ভয় নাই মানে ইমান নাই ভয়টা ইমানের একটা গুরুত্বপূর্ণ বিষয় আরেকটা ইমানের গুরুত্বপূর্ণ বিষয় হলো তাওয়াক্কুল তাওয়াক্কুল আল্লাহ সোবানতাল্লার উপরে তাওয়াক্কুল করা আল্লাহ সোবানতাল্লার উপরে নির্ভরশীলতা ইসলামে তামিমা তামিমা সেরেক কেন তামিমা শির্ক হলো এই কারণে যে তামিমা যখন হাতের মধ্যে লাগিয়ে রাখা হয় তামিমা কোমরে দেওয়া হয় তামিমা গলায় লাগা রাখা হয় তখন তার মধ্যে এইটার উপরে তাওয়াক্কুল চলে যায় যে আমার মধ্যে ইমামে জামেন আছে ইমামে জামেন ইমামে জামেন নাম শুনছেন একটা তাবিজ আছে এই তাবিজের হাদিয়া দশ হাজার বিশ হাজার টাকা এই তাবিজের নাম হলো ইমামে জামেন ইমামে জামেন ইমামে জামেন সবাই দেন একেবারে যারা এই ক্ষেত্রে সর্বোচ্চ পর্যায়ে তারা এই তাবিজ দিবে এই ইমামে জামেন লাগাই রাখবেন দুনিয়ার কোনো কিছু আপনারা আর গ্রাস করতে পারবে না সের কি তাবিজ ইমামে জামেন ইমামে জামেন হলো সবকিছুর জামানতদার মানে এটা লাগাই রাখবেন বাস আপনাকে আর কেউ কোনো কিছু দিয়ে ক্ষতি করতে পারবে না তো এগুলা সেরেক কেন যে এগুলা তাওয়াক্কুলের সেরেক এগুলা থাকার কারণে মানুষের তাওয়াক্কুল এদিকে চলে যায় কিন্তু আপনি ওষুধ খান ওষুধের কারণে তাওয়াক্কুল ওষুধের উপরে যায় না ওষুধ খাইতেছেন হজম হয়ে চলে যাচ্ছে ওষুধ কিন্তু আটকে শরীরের সাথে আটকি থাকে না লেগে নাই খাচ্ছেন এটা শরীরের বিভিন্ন রক্তে উপাদানে মিশ্রিত হয়ে চলে যাচ্ছে আপনার তাওয়াক্কুল আল্লাহর উপরে দোয়া করতেছেন আল্লাহর কাছে ওষুধ আল্লাহ পাক বলছেন খাওয়ার জন্য আল্লাহ রসুল বলছেন খাওয়ার জন্য আপনি খাচ্ছেন কিন্তু মূল তাবাক্কল আল্লাহর উপর এই জন্য ওষুধ খেলে সেরে হবে না কিন্তু ওইটা আটকে রাখবেন গাছের শিকড় লাগায় রাখবেন নারিকেল গাছের নারিকেলের ওই যে ছোট্ট ছোট্ট আর কি বলে হ্যাঁ। এগুলা আটকে রাখবেন গলার মধ্যে তাহলে এগুলা শির্ক হবে শির্ক হবে এই জন্য যে আপনার তাওয়াক্কুল এগুলোর মধ্যে চলে যাবে তারপরে আপনি হাত গণনা করাইলেন কাউকে হাত দেখাইলেন কাউকে রাশি গণনা করাইলেন কাউকে ভাগ্য গণনা করাইলেন এগুলা আল্লাহ সোবানের উপরে তাওয়াক্কল নষ্ট হয়ে যায় তাওয়াক্কলের শেখ এই জন্য আল্লাহ পাক বলছেন আখেরাতের এই পুরস্কার পাইতে হলে আল্লাহ সোবানের উপরে তাওয়াক্কুল থাকতে হবে আরেকটা তাওয়াক্কল থাকতে হবে যে আল্লাহ সুবহানাহু হলেন সকল মুমিনের ওয়াকিল আখেরাতে দুনিয়াতে যেমন মাঝখানে কোনো আল্লাহর নিকট থেকে রহমত পাওয়ার জন্য আল্লাহর নিকট থেকে কোনো রিজিক পাওয়ার জন্য কোনো কিছু পাওয়ার জন্য সরাসরি আল্লাহর কাছে চাইতে হবে মাঝখানে কোনো ওয়াকিল ব্যারিস্টার লাগবে না ঠিক আখেরাতেও আল্লাহ সুবাহ তালার আদালতে বিচারের ক্ষেত্রে মাঝখান দিয়ে আমার কোনো উকিল ব্যারিস্টার নিয়োগ করা লাগবে না আল্লাহ সারিউল উকিল ব্যারিস্টারের কথা শুনে বিচার করবেন না আল্লাহ পাক হলেন সারিউল হিসাব দ্রুত হিসাব কারণ আল্লাহ আমি যে অপরাধ করেছি এই অপরাধ আল্লাহ সুবাহ স্বয়ং নিজে দেখেছেন দুনিয়ার বিচারকেরা আমি অপরাধ করি এটা দেখে না এই জন্য তাদের সেখানে উকিল লাগে ব্যারিস্টার লাগে সাক্ষী লাগে অনেক কিছু লাগে কিন্তু আমি যে অপরাধ করি আমি আপনি আল্লাহর বান্দারা এটা আল্লাহ সুবাহ সরাসরি দেখেন আল্লাহর দৃষ্টি সর্বত্র বিরাজমান সুতরাং কেমতের মাধ্যমে বিচারের জন্য আল্লাহর কোন সাক্ষীরও দরকার নাই আল্লাহ নিজেই দেখেছেন আর সাক্ষীকে এরপরে আবার আপনি আমি যে অপরাধ করেছি এটা আবার লিখে রাখা হয়েছে সাথে সাথে কেরামান সম্মানিত লেখকেরা লিখে রেখেছে আবার এগুলাকে ভিডিও করে রাখা হয়েছে আমি আপনি যা কিছু যে অপরাধটা গুণাটা করছি এটা আল্লাহর কাছে ভিডিও করা আছে কেমতর ময়দানে মুমিনের সামনে সেই ভিডিও চলতে থাকবে আমরা কোথায় কোথায় গুণা করছি কি করছি এবং এই যে সরকার বাড়ি মসজিদে বসে তাফসির শুনছেন এটাও আল্লাহ সুবান তালার মালাইকারা ভিডিও করেন এই রেকর্ডও কি আমাদের ময়দানে দেখা যাবে আপনার চোখের সামনে আমার চোখের সামনে আমরা দেখতে পাবো সবকিছু এইভাবে আল্লাহ সুবান সংরক্ষণ করেন তাহলে যে আল্লাহ সুবান তিন পদ্ধতিতে সংরক্ষণ করেন এক পদ্ধতি স্বয়ং আল্লাহ রবাহ আলমের নিজে দেখেন আরেক পদ্ধতি লেখে রাখেন আরেক পদ্ধতি এইভাবে ভিডিও করে রাখেন তাহলে সেখানে বিচারের ক্ষেত্রে কোন উকিল নিয়োগ করা ব্যারিস্টার নিয়োগ করা সাক্ষী নিয়োগ করা এগুলোর কোনো দরকার নাই এই জন্য দুনিয়াতেও সরাসরি তাওয়াক্কুল থাকবে আল্লাহ সুবান উপরে আখেরাতেও তাওয়াক্কুল থাকবে আল্লাহ সুবান উপরে তিন নম্বর যে গুণটি থাকতে হবে সেটি হলো ইসমে বড় বড় কবিরা গুণা থেকে বিরত থাকতে হবে কাবা ইরাল ইসমে এই সকল লোকদের বৈশিষ্ট্য হলো এরা বড় বড় কবিরা গুণা থেকে বিরত থাকে তাহলে কি সবিরা গুণা করার অনুমতি দেওয়া হয়েছে অর্থাৎ যিনি ওই কবিরা গুণা থেকে বিরত থাকবেন তিনি সবিরা গুণা থেকে অবশ্যই বিরত থাকবেন চার নম্বর গুণ হলো ওয়াল ফাওয়া হেসা ওয়াল ফাওয়া হেসা ফা হেসা থেকে অশ্লীল কাজকর্ম থেকে বিরত থাকবে অশ্লীল কাজ কি একটা অশ্লীল কাজ বলেন তো যে আল্লাহ পাক সরাসরি জেনাকে অশ্লীল বলছেন ওয়ালা তাকরাবু জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া মাকতাও ওয়া সাআ সাবিলা আল্লাহ পাক বলছেন জেনার ধারে কাছেও যেও না জেনা হলো ফাহিশা আল্লাহ নিজে নাম দিয়েছেন এটা ফাহেসা তা আল্লাহ বলছেন এরকম যত ফাহেসা কাজ আছে এই সকল কাজ থেকে বিরত থাকা পাঁচ নম্বর বৈশিষ্ট্য হলো কারো উপরে যখন রাগান্বিত হন তখন তাকে ক্ষমা করে দেন সুভান রাগান্বিত অবস্থায় রাগ করা অবস্থায় কাউকে ক্ষমা করে দেওয়া এটা অনেক কঠিন বিষয় কারণ মানুষ রাগ অবস্থায় তাকে কি বলতেছে কি করতেছে এটা কিন্তু তার ভারসাম্য ঠিক থাকে না